মা আমি রাখির তারা আমার নাবি মোহাম্মদ মা আমি রাখির তারা আমার নাবি মোহাম্মদ মা আমি না রাখির তারা আমার নাবি মুহাম্মদ আল্লাহ তালার দোস্ত পেয়ারা আল্লাহ তালার দোস্ত পেয়ারা আমার নাবি মুহাম্মদ মা আমিনা রাখির তারা আমার নাবি মুহাম্মদ মা আমি না রাখির তারা আমার নাবি মোহাম্মদ এলেন নাবি আধার দেশে আলোর কুসুম ফুটলো হেসে এলেন নাবি আধার দেশে আলোর কুসুম ফুটলো হেসে এলেন নাবি আধার দেশে আলোর কুসুম ফুটলো হেসে অন্ধকারে আলোর সাড়া অন্ধকার অন্ধকারে আলোর সাড়া অন্ধকারে আলোর সারা আমার নাবি মুহাম্মদ মা আমি নারাখির তারা আমার নাবি মুহাম্মদ মা আমি নারাখির তারা আমার নাবি মুহাম্মদ আমার নাবি কমলিওয়ালা মোরুর বুকে গু লালা আমার নাবি কামলিওয়ালা মোরুর বুকে গোলে লালা আমার নাবি কামলিওয়ালা মোরুর বুকে গোলে লালা পাহাড় ফুড়ে ঝর্ণা ধারা পাহাড় ফুরে ঝর্ণা ধারা পাহাড় ফুরে ঝর্ণা আমার নাবি মোহাম্মদ মা আমি রাখির তারা আমার নাবি মোহাম্মদ মা আমি রাখির তারা আমার নাবি মোহাম্মদ আল্লাহ তালার দোস্ত পেয়ারা আল্লাহ তালার দোস্ত পেয়ারা আমার নাবি মোহাম্মদ মা আমি না রাখির তারা আমার নাবি মুহাম্মদ মা আমি না রাখির তারা আমার নাবি মুহাম্মদ মা আমি না রাখির তারা আমার নাবি মুহাম্মদ কলরা